রক্তিম সূর্যটা লাল হয়ে উঠে আবার লালিমা মুখে ডুবে যায় যাবার বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় রক্তিম সূর্যটা লাল হয়ে ওঠে আবার লালিমা মুখে ডুবে যায় যাবার বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় বিষাদের গ্লানি ভরা বিদায়ের বাণী শুইতে পারি না তবু বারবার শুনি বিষাদের গ্লানি ভরা বিদায় সইতে পারি না তবু বারবার শুনি চৌচির হয়ে যায় হৃদয়খানি চৌচির হয়ে যায় হৃদয়খানি হারানোর নীল বেদনায় যাবার বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় বিদায় বিদায় বলে সবাই তো চলে যায় হৃদয়ের ক্যানভাসে স্মৃতিটুকু রয়ে যায় বিদায় বিদায় বলে সবাই তো চলে যায় হৃদয়ের ক্যানভাসে স্মৃতিটুকু রয়ে যায় সেই স্মৃতি কখনো হৃদয় ভেঙে সেই স্মৃতি কখনো হৃদয় ভেঙে দু চোখে বিরহের অশ্রু ঝরায় চাবার বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় দেখা হবে কি হবে না কেউ বলতে পারো কি না নশ্বর পৃথিবীতে হবে কি আনাগোনা দেখা হবে কি হবে না কেউ বলতে পারো কি না নশ্বর পৃথিবীতে হবে কি আনাগোনা হবে হবে দেখা আবারও হবে হবে হবে দেখা আবারও হবে সোনালি সকালের শুভ সূচনায় যাবার বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় রক্তিম সূর্যটা লাল হয়ে ওঠে আবার লালিমা মুখে ডুবে যায় যাবার বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায়